সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার সত্য সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার মেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার মেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার মোরা সৈনিক কাল্লা মুরা সৈনিক কুসামার মুরা সৈনিক কাল্লার মুরা সৈনিক কুসামার ভয় করি না মোরা কিছু হারাবার সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার কুফুরের রাজ গুড়িয়ে দিতে যোগ দাও সকলে জিহাদে মানব রচিত বিধান দ্বারা শান্তি কভু নাহি মিলিবে কুফুরের রাজ ঘুরিয়ে দিতে যোগ দাও সকলে জিহাদে মানব রচিত বিধান দ্বারা শান্তি কভু নাহি মিলিবে শান্তি তুমি যদি চাও পেতে চাও শান্তি তুমি যদি চাও পেতে চাও কায়েম করো আল্লাহর বিধান সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার মোরা সৈনিক কাল্লার মোরা সৈনিক কুসামার মোরা সৈনিক কাল্লার মোরা সৈনিক কুসামার ভয় করি না মোরা কিছু হারাবার সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ ঘুরিয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ ঘুরিয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমের কারাগারে আমার কত ভাই মরছে ধুকে ধুকে অনাহারে অনাচারে দিনগুলি যায় কেটে জালিমের কারাগারে আমার কত ভাই মরছে ধুকে ধুকে অনাহারে অনাচারে দিনগুলি যায় কেটে তাদেরকে মুক্ত করতে আবার তাদেরকে মুক্ত করতে আবার ভেঙে দাও জালিমের কারাগার সত্য নিয়ে শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছি দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার মোরা সৈনিক কাল্লা মোরা সৈনিক কুসামার মোরা সৈনিক কাল্লা মোরা সৈনিক কুসামার ভয় করি না মোরা কিছু হারাবার সত্য নির শপথ নিয়ে সম্মুখ পানে চল দুর্বার জালিমেরি রাজ ঘুরিয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার সত্য নির শপথ নিয়ে সম্মুখ পানে চলো দুর্বার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছে দাও অন্যায় বিচার জালিমেরি রাজ গুড়িয়ে দিয়ে মুছি দাও অন্যায় বিচার